বারা রদিল্লাহ হতে বর্ণিত তাকে এক ব্যক্তি জিজ্ঞেস করল হে আবু উমারা হুনায়নের দিন আপনারা কি পলায়ন করেছিলেন তিনি বললেন না আল্লাহর কসম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পলায়ন করেননি বরং তার কিছু সংখ্যক নওজোয়ান সাহাবি হাতিয়ার ছাড়াই অগ্রসর হয়ে গিয়েছিলেন তারা বনু হাওয়াজিন ও বনু নাসর গোত্রের সুদক্ষ তীরন্দাজের সম্মুখীন হন তাদের কোনো তীরই লক্ষ্যভ্রষ্ট হয়নি তারা তাদের প্রতি এমনভাবে তীর বর্ষণ করল যে তাদের কোনো তীরই ব্যর্থ হয়নি সেখান থেকে তারা নবী সাল্লাহ সাল্লামের নিকট এসে উপস্থিত হলেন নবী সাল্লাহ সাল্লাম তখন তার সাদা খচ্চরটির পিঠে ছিলেন এবং তার চাচাতো ভাই আবু সুফিয়ান ইবনু হারিস ইবনু আব্দুল মুতালিব তার লাগাম ধরেছিলেন তখন তিনি নামেন এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করেন অতপর তিনি বলেন আমি নবী একথা মিথ্যা নয় আমি আব্দুল মুতালিবের পুত্র অতপর তিনি সাহাবিদের সারিবদ্ধ করেন